আয়শা রাজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন বাড়িরা আমার নিকট এসে বলল আমি আমার মালিকের সঙ্গে নয় উকিয়ার বিনিময়ে আমাকে স্বাধীন করার এক চুক্তি করেছি প্রতি বছর এক উকিয়া করে পরিশোধ করতে হবে এ ব্যাপারে আমাকে সাহায্য করুন আয়সা রাজিয়াল তাল্লাহা বললেন তারা যদি এ শর্তে রাজি হয় যে আমি তাদের সমস্ত প্রাপ্য একবারে দিয়ে দিই এবং তোমার ওয়ালা আমার জন্য থাকবে তাহলে আমি তা করব বাড়িরা তার মালিকের নিকট গিয়ে কথা বলল কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানালো অতপর বাড়িরা তাদের নিকট হতে ফিরে এলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উপবিষ্ট ছিলেন বাড়িরা বলল আমি তাদের নিকট প্রস্তাবটি পেশ করেছি ওয়ালার অধিকার তাদের জন্য না হলে তারা এতে অস্বীকৃতি জানিয়েছে নাবী সাল্লাহ আলাইসাল্লাম শুনলেন এবং আইসা রাজিয়াল্লাহ তাল্লাহও তাকে জানালেন অতপর তিনি বললেন তুমি বাড়িরাকে নিয়ে নাও এবং তাদের জন্য ওয়ালার অধিকারের শর্ত করো কারণ ওয়ালার অধিকার তো তারই যে মুক্ত করবে আয়সা রদিল্লাহ তালাহা তাই করলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম লোকদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও স্তুতি করে বললেন লোকদের কি হলো যে তারা এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই আল্লাহর কিতাবের বহির্ভূত যে কোনো শর্ত বাতিল যদিও শত শর্তারোপ করা হয় আল্লাহর হুকুম যথার্থ এবং শর্ত সুদৃঢ় ওয়ালা তো তারই যে মুক্ত করে